حديث نمبر سات عن ابي الدرداء رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم لا يكون اللعانون شفعاء ولا شهداء يوم القيامه ইসলাম অভিসম্পাত এবং গালিগালাজ করার ধর্ম নয় আবুদ্দারদা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন অতি অভিসম্পাতকারীরা কেয়ামতের দিবসে সুপারিশকারী এবং সাক্ষ্য প্রদানকারী হতে পারবে না শহেহ মুসলিম হাদিস নম্বর পঁচাশি হাইফেন বন্ধনের মধ্যে দু এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবুদ্দারদা তিনি ওয়াইমের বিন কৈস আল খজরাজি আল আনসারি একজন বিখ্যাত সাহাবি বদরের যুদ্ধের দিন তিনি ইসলাম গ্রহণ করেন এই ওম্মতের একজন বিশিষ্ট বিচক্ষণ ব্যক্তি আরবিতে বলা হয় হাকিম হাদিহিল ওম্মাহ হিসেবে তিনি উপাধি লাভ করেছেন দামিশকে তিনি বিচারপতি ও পবিত্র কোরআনের কারিগণের মধ্যে প্রধান ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ ছিলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের জীবদ্দশাতে পবিত্র কোরআনের একত্রীকরণ সংরক্ষণ সংক্রান্ত এবং মুখস্থকরণের কাজে নিয়োজিত ছিলেন রদয়াল্লাহ আন হাদিস গ্রন্থে তার কাছ থেকে বর্ণিত একশো উনআশিটি হাদিস পাওয়া যায় তিনি সন বত্রিশ হিজড়িতে অথবা একত্রিশ হিজড়িতে বাহাত্তর বছর বয়সে তৃতীয় খলিফা ওসমান বিন আফফানের শাহাদত বরণের তিন বছর পূর্বে মৃত্যু বরণ করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির ব্যাখ্যার বিবরণে কতকগুলি উক্তি রয়েছে তার মধ্য থেকে এখানে কয়েকটি উক্তি পেশ করা হল ক অতি অভিসম্পাদকারীরা এই দুনিয়াতে সাক্ষ্য প্রদানকারী হতে পারবে না কেননা তাদের সাক্ষ্য ইসলামী আদালতে গ্রহণযোগ্য হবে না তাদের পাপ ও দুর্ব্যবহারের কারণে খ তারা অর্থাৎ অতি অভিসম্পাদকারীরা আল্লাহর পথে পবিত্র জেহাদে শহীদ হওয়ার সুযোগ পাবে না গ তারা অর্থাৎ অতি অভিসম্পাদকারীরা কেয়ামতের দিবসে ওই সময় সুপারিশকারী হতে পারবে না যে সময় ইমানদার মুসলিমগণ অন্য ওই সকল মুসলিমগণকে জাহান্নামের আগুন থেকে বের করার জন্য সুপারিশ করবে যে সমস্ত মুসলিমগণ জাহান্নামের আগুনে প্রবেশ করবে দুই এই হাদিসটি অতি অভিসম্পাত করা হতে কঠোরতার সহিত সতর্ক করা হয়েছে কেননা অতি অভিসম্পাত করার বিষয়টি সচ্চরিত্র এবং সুনীতির অনুকূলে পড়ছে না তিন ইসলাম একটি সৎকর্ম ও আল্লাহর আনুগত্যের কাজে সহযোগিতা এবং পরস্পর সহানুভূতিশীল হওয়ার ধর্ম অভিসম্পাত এবং গালিগালাজ করার ধর্ম নয়